তোমরা থাকো বন্ধু অপেক্ষায় হাত পাখারি হবে রে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় খায়ের ভাইয়ের হবে রে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় খায়ের ভাইয়ের হবে রে বিজয় চর্মনাই ইউনুয়ানবাসী সবার কাছে বলে যাই হাত পাখা প্রতীক দেখিয়া ভোটটা এবার দিব ভাই চর্মনাই ইউনুয়ানবাসী সবার কাছে বলে যাই হাত পাখা প্রতীক দেখিয়া ভোটটা এবার দিব ভাই ভোটটা এবার দিব ভাই তাই থাকতে সময় হাত পাখারি এই মিছিলে জলদি আয় সেদিন তো আর বেশি দূরে নয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় হাত পাখারি হবে রে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় খায়ের ভাইয়ের হবে রে বিজয় ধানার নৌকা ডুবে গেছে দুর্নীতির ওই তুফানে তাই তো মানুষ রাস্তায় এলো হাত পাখার সমর্থনে ধানার নৌকা ডুবে গেল দুর্নীতির ওই তুফানে তাই তো মানুষ রাস্তায় এলো হাত পাখার সমর্থনে হাত পাখার সমর্থনে এবার একটা কিছু হয়ে যাবে যদি ভোটটা ফিরে পাই সেদিন তো আর বেশি দূরে নয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় হাত পাখারি হবে রে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় খায়ের ভাইয়ের হবে রে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় খায়ের ভাইয়ের হবে রে বিজয় সুখে দুঃখে সর্বসময় যাকে আমরা কাছে পাই সে তো হলো সবার প্রিয় মোদের আবুল খায়ের ভাই সুখে দুঃখে সর্বসময় যাকে আমরা কাছে পাই সে তো হলো মোদের প্রিয় সবার আবুল খায়ের ভাই বাইশ তারিখের নির্বাচনে তাকেই করিব বিজয় সেদিন তো আর বেশি দূরে নয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় হাত পাখারি হবে তোমাদের বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় খায়ের ভাইয়ের হবের বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় হাত পাখারি হবে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় খায়ের ভাইয়ের হবে বিজয়